নাহমাদহু আনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ হে প্রিয় বোন আমি আজকে তোমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই প্রিয় বোন তোমরা সকলেই অবগত আছো যে বর্তমান দুনিয়ার প্রতিটি দেশে মুসলিম উম্মা আজ লাঞ্ছনা ও বঞ্চনার শিকার বিশেষ করে মুসলিম নারী ও শিশুদের উপর চলছে নির্বিচারে হত্যা অমানবিক ও অকথ্য নির্যাতন নিপীড়ন প্রতিটি ক্ষেত্রেই ইসলাম আজ পরাজিত কাফের মুশ্রিকদের পদতলে ইসলাম আজ পদদলিত অপমানিত ও অপদস্ত প্রিয় বোন তুমি কি জানো কি সেই কারণ যার জন্য ইসলাম আজ ধূসর রং ধারণ করেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম সেই কারণটি আমাদের বলে গেছেন যে দুনিয়ার প্রতি মহব্বত ও জিহাদ পরিত্যাগ করার কারণেই মুসলিম উম্মা আজ অপদস্থ ও অপমানিত প্রিয় বোন ইসলামের গৌরবময় যুগে কাফেরদের দেশে ইসলাম বিজয় লাভ করেছে অথচ সেখানে কাফেররা ধনে জনে অধিক ছিল আর তা এজন্যই সম্ভব হয়েছিল যে তখন নারীগণ দায়িত্বশীল ছিলেন তারা নিজ সন্তানদেরকে জিহাদের জন্য অনুপ্রাণিত করতেন পুরুষরা জিহাদে বের হলে তারা নিজেদের সম্ভ্রম ও সম্পদের হেফাজত করতেন নিজে ধৈর্য ধরতেন এবং নিজের স্বামী ও সন্তানদের ধৈর্য ধারণের জন্য উদ্বুদ্ধ করতেন প্রিয় বোন এটাই ছিল তোমাদের পূর্ববর্তী আয়েশা খাদিজা ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহুন্নার আদর্শ এটাই ছিল তাদের জীবনের লক্ষ্য বোন তুমি কি ভুলে গেছো উম্মে সুলাইম রদিয়াল্লাহ তাল আনহার কথা উম্মে উমায়রা রদিয়াল্লাহ তাল আনহার কথা তুমি কি ভুলে গেছো প্রিয় নবী সাল্লু আলহিহাসাল্লামের ফুপু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের কথা তোমার কি মনে নেই আবু জাহেলের ছেলে ইকরামার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারিসের কথা যে কিভাবে তিনি তার স্বামীকে নিজের বিপদের সময়ও জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেন তুমি কিভাবে ভুলে গেলে সুমাইয়া রদিয়াল্লাহ তাল আনহার কথা যে কিনা তার জীবনকে উৎসর্গ করেছিল শুধুমাত্র আল্লাহর জন্য প্রিয় বোন তুমি কি বর্তমানে ইসলাম ও কুফর শক্তির মাঝে সংঘটিত যুদ্ধ সম্পর্কে কোনো ধারণা রাখো তুমি কি বর্তমান কুফরি রাষ্ট্রগুলোকে চেনো তুমি কি জানো প্রতিটি দেশে মুসলমান আজ কী ধরনের বিপদে রয়েছে বোন তোমাকেই জিজ্ঞেস করছি তুমি কতবার তোমার ভাইদের আহত নিহত ও নির্যাতিত অবস্থায় দেখেছ তুমি কতবার তোমার প্রিয় মায়ের মুখখানি রক্তাক্ত অবস্থায় দেখেছো তুমি কতবার তোমার ক্ষত বিক্ষত মৃত সন্তানকে বুকে জড়িয়ে চিৎকার করে কেঁদেছ তুমি তো ব্যস্ত ফ্যাশন আর সাজসজ্জা নিয়ে তুমি তো ব্যস্ত তোমার ক্যারিয়ার নিয়ে তোমাদের অনেকেই এমন কাজে লিপ্ত যা কিনা ইসলামের শত্রুদেরকেই সাহায্য করছে তাই আমরা নিয়োজিত হয়েছি ইসলামের ক্ষতি ও ধ্বংসাত্মক কাজ থেকে তোমাদের রুখতে হে প্রিয় বোন শত্রুরা ভালো করেই বুঝেছে যে নারীরাই উম্মতের মেরুদণ্ড এরা যখন নষ্ট হবে তখন তাদের প্রজন্মও নষ্ট হবে এবং আশেপাশের পরিবেশও নষ্ট হবে তাই তারা নারীদের স্বাধীনতার নামে অশ্লীলতার দিকে আহ্বান করছে আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই হে প্রিয় বোন তোমাকেই বলছি মুসলিম উম্মার এই ক্রান্তিকালে নিশ্চয়ই তোমার বিরাট গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে তোমার উচিত এই দায়িত্বকে ক্রুসেডারদের বিরুদ্ধে ইসলামের এই নতুন যুদ্ধে পেশ করা যে যুদ্ধে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দুনিয়ার সকল রাষ্ট্র এক হয়ে গেছে প্রিয় বোন বর্তমানের এই প্রতিযোগিতা থেকে তোমার অনুপস্থিতির সাথে সাথে পুরো উন্মতি অনুপস্থিত থাকছে বোন যুবকদেরকে সে যুদ্ধের জন্য কে উদ্বুদ্ধ করবে পুরুষদের পাশে কে দাঁড়াবে সে যুদ্ধে তাকে সাহস যোগানোর জন্যে আমরা অবশ্যই তোমাদের কাছে মঙ্গলের আশা রাখি আল্লাহ তালা সকল বোনদেরকে বুঝার তৌফিক দান করুন এবং কথিত নারী স্বাধীনতার ফাঁদ থেকে হেফাজত করুন আমিন